บุ๊กทูยี่สิบสี่จบบิชจบบิช การนัดหมาย ชักขัดการชักขัดการคุณพลาดรถโดยสารหรือเปล่าคะตม তোমার বাস কি চলে গ เช่ তোমার বাস কি চলে গেছে ดิฉันรอคุณครึ่งชั่วโมงแล้วค่ะ আমি তোমার জন্য আধ ঘন্টা ধরে অপেক্ষা করেছিলাম আমি তোমার জন্য আধ ঘন্টা ধরে অপেক্ষা করেছিলাম คุณมีมือถือติดตัวไม่ใช่หรือคะ তোমার কাছে কি মোবাইল ফোন নেই তোমার কাছে কি মোবাইল ফোন নেই ครั้งหน้าขอให้ตรงเวลานะคะ পরের বার ঠিক সময়ে আসবে পরের বার ঠিক সময়ে আসবে ครั้งหน้านั่งแท็กซี่นะคะ পরের বার ট্যাক্সি নেবে পরের বার ট্যাক্সি নেবে ครั้งหน้าเอาร่มมาด้วยนะคะ পরের বার নিজের সাথে একটা ছাতা নিয়ে আসবে পরের বার নিজের সাথে একটা ছাতা নিয়ে আসবে আগামীকাল আমার ছুটি আগামীকাল আমার ছুটি আমরা কি আগামীকাল দেখা করব আমরা কি আগামীকাল দেখা করব ขอโทษค่ะพรุ่งนี้ไม่ได้ค่ะ আমি দুঃখিত কাল আমি আসতে পারবো না আমি দুঃখিত কাল আমি আসতে পারবো না สุดสัปดาห์นี้คุณมีอะไรทำหรือยังคะ তুমি কি সপ্তাহান্তের ছুটির জন্যে অগ্রিম পরিকল্পনা করে রেখেছ তুমি কি সপ্তাহের ছুটির জন্য অগ্রিম পরিকল্পনা করে রেখেছ নাকি তোমার আগে থেকেই দেখা করবার সময় নির্ধারিত করা আছে নাকি তোমার আগে থেকেই দেখা করবার সময় নির্ধারিত করা আছে আমার মত হলো আমরা সপ্তাহের শেষের ছুটিতে দেখা করব আমার মত হল আমরা সপ্তাহের শেষের ছুটিতে দেখা করব আমরা কি পিকনিকে যাব আমরা কি পিকনিকে যাব আমরা কি তটে যাব อามรักีต่อเตจาโบเราไปเที่ยวภูเขากันดีไหมคะอามรักีป่าหาดรจาโบอามรักีป่าหาดรจาโบดิฉันจะไปรับคุณที่ทำงานอามีตัวมาเกออฟฟิศที่เกตุเลเนโบอามีตัวมาเกออฟฟิศที่เกตุเลเนโบ ดิฉันจะไปรับคุณที่บ้าน আমি তোমাকে বাড়ি থেকে তুলে নেব আমি তোমাকে বাড়ি থেকে তুলে নেব ดิฉันจะไปรับคุณที่ป้ายรถโดยสาร আমি তোমাকে বাস স্টপ থেকে তুলে নেব আমি তোমাকে বাস স্টপ থেকে তুলে নেব